জনাব আহমদ তারেক মোবাসা সাহেব আমাদের সাথে সংযুক্ত আছেন অনুষ্ঠানের শুরুতে আমরা আহমদিয়া মুসলিম জামাতের খলিফা ইসলামের খলিফা হজরত মির্জা মসরুর আহমদ আয়দুল্লাহ তালা বিনাসরুল আজিজ গতকাল শুক্রবার যে জুমার খুদ্া প্রদান করেছেন তার শুনব ইউকে থেকে জনাব তারেক মোবাশ্বের সাহেবের কাছ থেকে আলাইসাল্লামের সাহাবিদের অনুপম আদর্শ তাদের নিষ্ঠা আন্তরিকতা বিশ্বস্ততা কোরবানি ও ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়া প্রসঙ্গে প্রদত্ত ধারাবাহিক খুদ্বায় হজরত আম্মার বিন ইয়াসের রাদিলাদহর স্মৃতিচারণ করেন হজুর বলেন মহানবী সাল্লাহ আলাইসাল্লামের প্রথম সারির একজন একনিষ্ঠ সাহাবি ছিলেন হজরত আম্মার বিন ইয়াসের রাদি আল্লাহ তালা আনহু তার পিতা হজরত ইয়াসের রাদিলাত আনহুয়ের এর আদিনিবাস ছিল ইয়েমেন তিনি তার দু ভাই হারেস ও মালেকের সাথে অন্য আরেক ভাইকে খুঁজতে মক্কা এসেছিলেন ভাইরা ইয়েমেনে ফেরত চলে গেলেও হজরত ইয়াসের রাদিলাত আনহু মক্কাতেই বসতি স্থাপন করেন মক্কায় আবু হোজাইফার সাথে তার মিত্রতা হয় আবু হোজাইফা নিজ কেতুদাসী সুমাইয়াকে তার সাথে বিয়ে দেন আর তারই গর্ভে হজরত আম্মার রাদিউল্লাহ আনহু জন্মগ্রহণ করেন ইসলামের আগমন হলে হজরত ইয়াসির হজরত সুমাইয়া রাদিয়াল্লাহ তাল আনহা হজরত আম্মার ও তার ভাই আবদুল্লাহ বিন ইয়াসির ইসলাম গ্রহণ করেন হজরত আম্মার রাজিল্লা আনহু স্বয়ং তার ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করে বলেন একদিন দারে আরকামের দরজায় সুহেব বিন সেনানের সাথে আমার সাক্ষাৎ হয় আম্মার রাজিলাত আনহু তাকে সেখানে আসার কারণ জিজ্ঞাসা করলে সুহেব উল্টো তার কাছে তার আগমনের কারণ জানতে চান আম্মার রাদিউল্লাহ রানহু বলেন তিনি মোহাম্মদ সাল্লাহ আলহামের কালাম শুনতে এসেছেন সোহেব রাদিউল্লাহ রানহু বলেন যে তার আগমনেরও একই উদ্দেশ্য তারা দুজনে মহানবী সাল্লাহ আল্লাহামের সমীপে উপস্থিত হলে তিনি তাদেরকে ইসলামের দাওয়াত দেন তারা ইসলাম গ্রহণ করেন এবং সন্ধ্যা পর্যন্ত সেখানেই অবস্থান করেন এবং পরে চুপি চুপি সেখান থেকে নীরবে ফিরে যান হজরত মুসলিম মাউদ রাদিল্লা তালা আনহু প্রসঙ্গে বলেন আল্লাহ তালা মক্কার সম্ভ্রান্ত ও উচ্চ বংশের কতক লোককেও ইসলামের সেবা করার সুযোগ দিয়েছিলেন আর গরিবদের মধ্যেও কতককে সে সুযোগ তিনি দিয়েছিলেন হজরত আম্মার রাদিল্লা তালা আনহু সেসব গরিবের একজন ছিলেন যাদেরকে আল্লাহ কোরআনের সেবক হিসেবে বেছে নিয়েছিলেন বা কোরআন সেবার সৌভাগ্য দিয়েছিলেন তিনি সেসব লোকের অন্তর্ভুক্ত ছিলেন যাদেরকে ইসলামের ওপর অবিচল থাকার জন্য মক্কার কাফিরদের হাতে চরম অত্যাচার নির্যাতন সইতে হতো দুপুরের প্রখর রোদে তাদেরকে তপ্ত বালুর উপর নগ্ন দেহে শুইয়ে দিয়ে তাদের বুকের উপর গরম পাথর চাপা দেওয়া হতো পানির ভেতর তাদের মাথা চুবিয়ে রাখা হতো এ ধরনের আরও অনেক অসহনীয় বর্বর নির্যাতন চালানো হতো কষ্ট দেয়া হতো তাদের আর এভাবে তাদেরকে কখনো কখনো এমন কথা বলতেও বাধ্য করা হতো বা তাদেরকে দিয়ে বলানো হতো যা তারা কোনোভাবেই অন্তরে লালন করতেন না অর্থাৎ তাদের বিশ্বাস বহির্ভূত কদা কথা তাদের দিয়ে বলতে বাধ্য করা হতো একবার মুর্শিকরা হজরত আম্মারের গায়ে আগুন লাগিয়ে দেয় আগুন ধরিয়ে দেয় মহানবী সাল্লাহ আলাইসাল্লাম এ কথা জানতে পেরে তার কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন হে আগুন তুমি হে আগুন তুমি আম্মারের জন্য সেভাবে শীতল ও নিরাপদ হয়ে যাও যেভাবে ইব্রাহিমের জন্য হয়েছিলে হজরত উসমান আল্লাহ তালাহনু বর্ণনা করেন একবার আমি ও মহানবী সাল্লাহ আলাইসাল্লাম মক্কার কোনো উপত্যকা দিয়ে যাচ্ছিলাম পথ অতিক্রম করতে করতে তারা হজরত আম্মারের পিতামাতা অর্থাৎ হজরত ইয়াসের ও হজরত সুমাইয়া রাদিল্লা তালা আনহার কাছে গিয়ে পৌঁছান যখন তাদের উপর চরম ও ভয়াবহ অত্যাচার চালানো হচ্ছিল মক্কার কাফেররা তাদের উপর অত্যাচার চালাচ্ছিল হজরত ইয়াসে নিবেদন করেন হে আল্লাহ রসুল আমাদের উপর কি এমন বর্বর অত্যাচার ও নির্যাতন চলতেই থাকবে তখন নিরুপায় অসহায় রসুল্লাহ সাল্লাহ আলহাম তাদেরকে ধৈর্য ধরতে বলেন এবং আল্লাহর কাছে তাদের মাকফিরাতের জন্য দোয়া করেন আর আল্লাহ সেই দোয়া গৃহীত হবার কথা মহানবী সাল্লাহ আল্লাহামকে তৎক্ষণাৎ অবহিত করেন বা জানিয়ে দেন আরেকটি বর্ণনা থেকে জানা যায় মহানবী সাল্লাম তাদেরকে তখন জান্নাতের সুসংবাদও প্রদান করেন ক্রমাগত চরম অত্যাচারের ফলে একসময় হজরত ইয়াসের শাহাদাত বরণ করেন আর কাফিররা হজরত সুমাইয়াকে যিনি একজন মহিয়সী নারী ছিলেন মহানবীর প্রেমে বিভোর ছিলেন তাকেও তার লজ্জা স্থানে বর্ষা দ্বারা আঘাত করে অত্যন্ত নির্দয়ভাবে শহীদ করে দেয় বর্ণনা থেকে জানা যায় সেই দিনগুলোতে কাফিরদের অত্যাচারের চোটে একমাত্র হজরত বেলাল রাজিল্লাহ আনহু ছাড়া সবাই কম বেশি কাফিরদের কোনো না কোথাও কোনো কথা মানতে বাধ্য হয়েছিল যা তারা কোনোভাবেই মনে প্রাণে স্বীকার করতেন না বা বিশ্বাস করতেন না কিন্তু শত অত্যাচার নির্যাতন সত্ত্বেও হজরত বেলাল রাজিল্লা আনহুরকে তার বিশ্বাস থেকে তিল পরিমাণ টলাতে পারেনি তার বিশ্বাসে তিল পরিমাণ চির ধরাতে পারেনি ইতিহাস সাক্ষ্য দেয় যে চরম কষ্ট সত্ত্বেও হজরত বেলালের মুখ থেকে শুধু একটি শব্দই বের হতো অর্থাৎ আহাত আহাত আল্লাহ এক আল্লাহ এক তোমরা যত কষ্টই দাও না কেন আমি এক আল্লাহর আচল বা এক আল্লাহর প্রতি বিশ্বাস কখনোই পরিত্যাগ করব না হয়তো আম্মার ছিলেন সেই ব্যক্তি যিনি প্রথম নিজের বাড়িতে নামাজের জন্য মসজিদ বানিয়েছিলেন অন্যান্য সাহাবির মতো তিনিও মদিনা হিজত করেন মসজিদে নবমী নির্মাণের সময় হজরত আম্মার রাদিউল্লাহ রানু অসাধারণ সেবা প্রদান করেন সবাই একটি করে ইট বহন করলেও তিনি অসুস্থতা সত্ত্বেও শারীরিকভাবে দুর্বল হওয়া সত্ত্বেও দুটি করে ইট বহন করতেন একসময় মহানবী সাল্লাহ আলহাম তার কাছে এসে তার মাথা থেকে ধুলো ময়লা মুছে দিয়ে বলেন পরিত্যাগ বিদ্রোহীরা তাকে হত্যা করবে সে তাদেরকে আল্লাহর পানে আহ্বান করবে আর তারা তাকে আগুনের দিকে ডাকবে মহানবীর এই ভবিষ্যৎবাণী শোনার পর হজরত আম্মার সর্বদা এই দোয়া করতেন যে হে আল্লাহ আমি বিশৃঙ্খলা ও নৈরাজ্য থেকে তোমার আশ্রয় প্রার্থনা করি গুরুতর অসুস্থতা সত্ত্বেও তিনি মসজিদ নির্মাণের সেবা থেকে নিজেকে কখনোই গুটিয়ে রাখেননি পরে সবার অনুরোধে মহানবী সাল্লাহ আল্লাহাম স্বয়ং তাকে কাজ করা থেকে বিরত করেন মোট কথা গুরুতর অসুস্থতা সত্ত্বেও তারা ধর্মসেবা থেকে বিরত থাকতে চাইতেন না মসজিদে কুবা যা হিজরতের পর মুসলমানদের প্রথম মসজিদ ছিল সেটির ভিত্তি হজরত আম্মারি রেখেছিলেন এবং তিনি এই মসজিদ নির্মাণেও গুরুত্বপূর্ণ সেবা প্রদান করেছিলেন বলে ইতিহাস থেকে জানা যায় হাজরত আম্মার রাজিল্লাহ রানহু বদর ওহদ খন্দক প্রভৃতি সব যুদ্ধেই মহানবী সাল্লাহ আলহামের সঙ্গী ছিলেন বয়াতে রিজওয়ানেও তিনি ছিলেন এছাড়া অন্যান্য অভিযানেও মহানবী সাল্লাহ আসলামের নির্দেশে তিনি বীরত্বের সাথে অংশগ্রহণ করেন ইয়ামামার যুদ্ধের সময় হাজরত আম্মার উঁচু পাথরের উপর দাঁড়িয়ে উচ্চস্বরে মুসলমানদের একত্রিত করার জন্য আহ্বান জানাচ্ছিলেন সে সময় তার একটি কান কেটে গিয়ে ঝুলছিল অর্থাৎ কাফেরদের আঘাতে তার কান কাটা পড়েছিল পরে অনেকেই তার কান কাটা নিয়ে ঠাট্টা করলেও তিনি ধর্মের খাতিরে এই অঙ্গ হারানোর কোরবানি করতে পেরেছেন বলে সর্বদা গর্ববোধ করতেন হজরত খালিদ বিন ওয়ালিদ বর্ণনা করেন একবার তার ও হজরত আম্মারের মাঝে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় হজরত আম্মার এটি নিয়ে মহানবী সালামের কাছে অভিযোগ করেন যখন তিনি অভিযোগ করছিলেন ঠিক তখন হজরত খালিদও সেখানে গিয়ে হাজির হন এবং আম্মারকে আবারও ভর্ৎসনা করেন মহানবী সাল্লাহ আসলাম এ সময় নীরব ছিলেন তিনি কিছুই বলেননি সব কিছু দেখছিলেন তখন আম্মার কেঁদে ফেলে এবং বলেন হে আল্লাহ রসুল খালিদের অবস্থা দেখুন তখন মহানবী আসলাম বলেন যে আম্মারের সাথে শত্রুতা করবে আল্লাহও তার সাথে শত্রুতা করবেন আর যে তার প্রতি বিদ্বেষ লালন করবে আল্লাহও তার প্রতি বিদ্বেষ রাখবেন এরপর হজরত খালিদ অত্যন্ত অনুতপ্ত হয়ে আম্মারের সাথে দেখা করে ক্ষমা প্রার্থনা করেন আর আম্মারও তাকে ক্ষমা করে দেন মহানবী আসলাম হজরত আম্মারকে পবিত্র ব্যক্তি উপাধি দিয়েছিলেন তিনি সাল্লাহাম বলতেন আম্মার বিন ইয়াসের এ রন্ধ্রে রন্ধ্রে ইমান প্রবেশ করেছে আম্মার সেসব লোকের মধ্যে গণ্য হতেন যাদেরকে আল্লাহ শয়তান থেকে নিরাপদ রেখেছেন হজরত উমর আজিল্লাহ রানহু তাকে কুফার আমির নিযুক্ত করেন পরবর্তীতে কুফাবাসীদের কতিপয় অভিযোগের প্রেক্ষিতে তাকে সেই পদ থেকে অপসারণও করেন একবার হজরত উমর আজিল্লাহ রানহু তাকে প্রশ্ন করেন তোমার এই অপসারণের ফলে তুমি কি কষ্ট পেয়েছিলে হজরত আম্মা রাজিল্লাহ রানু উত্তর দেন আপনি যেহেতু প্রশ্ন করেছেন তাই বলছি আপনি যখন আমাকে আমির নিযুক্ত করেছিলেন তখনও তা আমার ভালো লাগেনি আর যখন পদচ্যুত করেন তখনও কষ্ট পেয়েছি কিন্তু প্রত্যেকবারই আনুগত্যের চেতনায় সমৃদ্ধ থেকে আনুগত্যের স্পৃহায় আমি বিনা বাক্য ব্যয় তা মেনে নিয়েছি হাজ ওসমান রাজিল্লাহ আনহের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা যখন আন্দোলন করছিল তখন নিজ সরলতার কারণে আম্মারও তাদের প্রতারণার শিকার হয়েছিলেন যদিও কার্যত তিনি কোনো অন্যায় কাজ করেননি আর হাজ আলী রাজাল আনহুর খেলাফতকালে তিনি তার একান্ত অনুগত ছিলেন অর্থাৎ খালিফা হাজরত আলীর একান্ত অনুগত ছিলেন প্রিয় ভাজন ছিলেন তিনি হাজরত আলী রাদিল্লা আনহুর সাথে সিফিন এবং জামালের যুদ্ধেও অংশগ্রহণ করেন আবু আব্দুর রহমান বর্ণনা করেন যে সিফিনের যুদ্ধে হজরত আলী রাজিল্লা তালাহুর পাশাপাশি আমরা হজরত আম্মার বিন ইয়াসেরকেও দেখেছি যে তিনি যেদিকে যেতেন বা যেদিকে মুখ ফেরাতেন মহানবী সাল্লাহ আলাইসলামের সাহাবিগণ তাকে অনুসরণ করে সেদিকেই যেতেন সেদিকেই মুখ ফেরাতেন মোট কথা হজরত আম্মার যেন তাদের জন্য ছিল এক পতাকা সদৃশ্য সিফিনের যুদ্ধে আমির মুয়াবিয়ার সাথে লড়াইয়ে তিনি শাহাদাতের অমীয় সুধা পান করেন সিফিনে যুদ্ধ হয়েছিল আমির মোয়াবিয়ার সাথে হাজ আলী রাদিল্লা রানহর মাঝে আর এই যুদ্ধেই আমির মোয়াবিয়ার সঙ্গীদের হাতে তিনি শাহাদাত বরণ করেন সে সময় তার বয়স হয়েছিল চুরানব্বই বছর বা মতান্তরে তিরানব্বই বা একানব্বই বছর মৃত্যুর আগে তার শেষ পানীয় ছিল দুধ যেমনটি মহানবী সাল্লাহ আলহাম ভবিষ্যৎবাণী করেছিলেন হাজ আম্মারকে তার ওসিয়ত অনুসারে সেই অবস্থাতেই সমাহিত করা হয় হজ আলী রাজিল্লা রানু পাঁচ ছয় বা সাত তকবির দিয়ে তার জানাজা পড়িয়েছিলেন বলে ইতিহাস থেকে জানা যায় অতপর তার ওসিয়ত অনুসারে সিফিনেই তাকে সমাহিত করা হয় হুজুর আইদুল আসলে আজিজ বলেন এরা হলেন সেসব সাহাবি যারা সত্যের জন্য লড়াই করেছেন যুদ্ধ করেছেন এবং সত্যের খাতিরে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন আল্লাহ তালা তাদের পদমর্যাদা উন্নীত করুন আমিন প্রিয় শ্রোতা মণ্ডলী হুজুরের খোদ্া সম্পূর্ণ শোনার কখনোই কোনো বিকল্প নেই আমরা সময়ের প্রতি লক্ষ্য রেখে খোদ্বার সারমর্ম উপস্থাপন করছি মাত্র আপনাদেরকে হুজুরের পুরো খোদ্বাটি শোনার অনুরোধ রইল হুজুরের খোদ্বাটি পুরো শুনতে পাবেন এই রেডিও চ্যানেলে অর্থাৎ ভয়েস অব ইসলাম বাংলায় এবং আমাদের website W W W dot Ahmadiyya Bangla dot অর্গে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ধন্যবাদ জনাব তারেক মোবাসা সাহেব মিশনারি ইউকে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা ভয়েস অফ ইসলাম বাংলার লাইভ অনুষ্ঠান ডান চোখে দেখা দেখছেন আজকের অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন জনাব রেজওয়ান মিয়া সাহেব তিনি অফিসার জলসা সালানা কানাডা আহমদিয়া মুসলিম জামাত কানাডার বিয়াল্লিশতম জলসা সালানা অনুষ্ঠিত হবে আগামী মাসে ছয় সাত আট এবং নয় তারিখে জলসা সালানা এটি একটি ইসলামিক জলসা এবং এটির প্রবর্তন করেছিলেন আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা হজরত মির্জা হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলিয়াইসাল্লাম যিনি প্রতিষ্ঠিত মুসি ও ইমাম মাহাদি আলিয়াল্লাম এবং সেই জলসা এখন পৃথিবীর প্রায় দুইশো দশটি দেশে প্রসারিত হয়েছে প্রত্যেকটি দেশেই স্বাধীনভাবে এই জলসাগুলো করছে এখন আমাদের যে কানাডার জলসা এ ব্যাপারে আমরা আলাপ করব অফিসার জলসা সালানা কানাডা জনাব রেজওয়ান মিয়া সাহেব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত mister Rezwan Mia First of all, we'd like to know what is Jalsa Salana all about and why are you organizing Jalsa Salana event here in Canada? Uh, by the grace of Allah, uh, the Jalsa Silana Canada, the tradition goes back 120, uh, 23 years. It was started by promised Messiah Hazrat Mirza Ghulam Ahmad Qadiani in 1891, and 75 people attended in that year. The main purpose was that people should come to Qadian once a year and they should uh, meet each other and they should know each other and they want to create a brotherhood among each other. So they should come closer to each other and then increase in love of Allah Ta'ala by listening to the spiritual speeches will be delivered on Jalsa Salana. And then later on, they by knowing each other they will create a, a love a harmony among each other so there was the main purpose that uh, promised messiah salam has initiated in 1891 okay uh, that's fine uh, but uh, for the canadian jaws exclusively so give us some background and theme of the years of this jalsa now, by the grace of Allah, over the hundred years of period, the Jamaat has uh, spread all over the world, and now they are in 206 countries. And because it's not possible for everybody to go to Qadian, so this is one of the reason that by the grace of Allah, every country has initiated this, and they start uh, holding their own jalsas for for the improvement of uh, sp- spirituality for their own members who lives in each country so canada jamaat started this 42 years ago and this is our 42nd jalsa this year and inshallah uh, we'll be holding it this year on july 6th 7th and 8th and the background and themes uh, the background this year well the, the the main purpose of jalsa silana is to come to one event for three days, live into that uh, spiritual world, listen to the speeches, increase in love, and by knowing each other. So this year the theme is Isma'u Sotassama Jal Masih Jal is one of the uh, mm, nazm or poet uh, that has been written by Promised Messiah Islam and and this this is the basically one of the theme that uh, the, so the can you translate is, for our audience? the uh, voice is coming from heavens that the Messiah has come. Isma'u sotassama jal masih jal masih. The Messiah has come, Messiah has come. Niz bishnu azami amad imam kamgar. Even the earth is also singing the same song that the Messiah has come. So this is the one of the main message that we would like to convey to Canadian audience uh, mm-hmm. this year. Uh, because the world is going through certain crises mm-hmm. and uh, most of uh, the religions they are waiting for a messiah right. they are christians they are muslims they are the hindus are waiting for christian yeah. christians are wa- waiting for jesus muslims are waiting for messiah mm-hmm. so now is the time that we should be loud and uh, we should go all over the place and we let the people know that the Messiah has come. We are trying in different ways, but mm-hmm. this is one of the message mm-hmm. which is going to be at a very larger scale in mm-hmm. Canada, mm-hmm. inshallah ta'ala. Yeah. So this is the main theme of Jalsa Salana this year. So uh, this is our 42nd Salana Jalsa, and you uh, would you please tell us where the location is is going to happen? Uh, this is a very interesting question. Mm-hmm. Uh, as the Jalsa started in Qadian in 1891 with the total attendance of 75 people. Mm-hmm. And similarly, if you go back in the Canadian history, I was looking at one of the pictures, being of Sajasa Salana, looking at the history uh, 42 years ago. Mm-hmm. There were approximately 200 people, and they all got together in one picture. Yeah. And we started our jalsa in small halls and then when we bought this uh, uh, location one of our largest mosque in uh, Vaughan mm-hmm. Uh, we used to hold our jalsa in Baitul Islam mm-hmm in 2002 uh, when we felt that the gathering is increasing day by day mm-hmm. so we went out to international center mm-hmm. international center is one of the largest facility available in toronto mm-hmm. uh, where we are holding our jalsa this year and mm-hmm. basically we are holding since 2002 mm-hmm. it's a 500000 square feet facility mm-hmm. and uh, we are expecting close to 25,000 members this year, inshallah tala, Mm-hmm. And uh, we'll be holding in International Center that's located in Mississauga. So, in this international center, we have international guests are also coming here. Yes. Uh, how many countries? <coughs> Last are... year, by mm-hmm. the grace of Allah, there were 35 countries who mm. participated, a uh, larger number or lower number, but they do participated in Canadian Jalsa. Hmm. So this year we are also expecting the same number of guests from other countries mm-hmm. as hmm. well. So you are expecting uh, guests from 35 countries may, or maybe more, and you are also expecting 20, 25,000 yes. guests. So it's a big event, huge event, and it's not just only for one hour, it's for three days, 72 yes. hours. Yes. So, and you are also, uh, you have already started working on it and um, you're planning, organizing, and you are activating, implementing all those things. So, at the end of the uh, all organization, uh, you, are going to start your Jalsa on 6th of July, right? Yes. yes. So, the final play will start. So, uh, how many departments uh, so far you have to organize this event? <coughs> Uh, we have to understand this event. Uh, although it's a three days event or three days jalsa for uh, regular community members or the further guests, but jalsa salana uh, arrangements is a huge task, mm-hmm. and uh, that spread over all over the year. Mm-hmm. Because we have to understand this that it is all volunteer work volunteer it's all volunteer work so we have um, uh, six seven hundred volunteers on men's side mm-hmm. and at the same time seven eight hundred volunteers on ladies side mm-hmm. and uh, the work starts once we finish one jalsa mm-hmm. then we start working on the next year jalsa mm-hmm. because it involves a lot of things that needs to be done as i said it's a volunteer work mm-hmm. so everybody is giving time taking time out of their family time their personal time they're coming and they're making arrangements we have to do a lot of purchasing mm-hmm. we have to make a lot of uh, uh, food arrangements so we have to calculate so many things because we we also serve the guests of promised messiah during 3 days mm-hmm. so keep in mind that serving food for mm-hmm. 25000 people lunch and then dinner for three days. Mm-hmm. So you're looking approximately uh, 150,000 people feeding in three days. Yes. So it's a lot of task that mm-hmm. needs to be done. There are a lot of uh, uh, volunteers who are working in uh, Langar khana means that it's one of the cooking facilities, mm-hmm. one of the largest section where people work day and night mm-hmm. and they start cooking for lunch in the morning and then dinner in the afternoon. And keep in mind that July is one of the hottest month in mm-hmm. Canada. So, but by the grace of Allah, those uh, volunteers are very well trained and they are working as a volunteer uh, for the sake of Allah. Mm-hmm. So this is one of the department, which is one of the major department that basically mm-hmm. uh, a key department of Jalsa Salana. Uh, before that, there is a purchasing. Then there are key departments like accommodation, mm-hmm. transportation mm-hmm uh, program department who are responsible to make uh, good speeches. They mm-hmm. select good speakers mm-hmm. who can uh, convey the message that we would like to convey. Mm-hmm. Uh, then there are cleanliness. <coughs> Mm-hmm. Those volunteers are working in the washrooms. Uh, some of them may have not worked in their homes in their life. That's right. But for the sake of Allah, they are coming to Jalsa Salana and they are cleaning washrooms. And uh, by working or living in Canada, uh, by the grace of Allah, most of these volunteers are very well educated mm-hmm. engineers, mm-hmm. doctors, mm-hmm. Uh, salespeople. Mm-hmm. But when they come to uh, this volunteer work, they are only working for the sake of Allah. Okay. Uh, and they don't care whether they are cooking food, they are working in a washroom, or they've been asked to uh, do any minor task. So all they are doing just to win the pleasure of Allah. So mm-hmm. there are altogether approximately 30 de- main departments. Mm-hmm. Uh, we have distributed into minor departments, but there are 30 main departments in Jalsa Salana mm-hmm. who works throughout the year to make it happen for three days. Like around 1500, including Lazna and men, yes. uh, ladies and ge- uh, gentlemen will work and teamed up for this uh, three days event. Three days event, yes. and all are the humble servant of. They God. are all humble servants. Absolutely no cost. No cost. Yeah. Okay, and uh, okay, so so you have a huge event uh, for more than uh, one hundred thousand people, right? Yes. Like as you said, like uh, langar khana. I mean, food. You have to cook food for all three days and also you are providing other facilities like seating arrangement they are comfortably listen uh, to the jalsa and other than that do you have any exhibition or yes uh, at the same time when we receive guests of promised messiah there are some members which are non community members mm-hmm. so we encourage our community members to bring them show them who we are this is one of the best opportunity mm-hmm. that we would like to share with other non-community members that who we are and why we are different from others this mm-hmm. is one of the reasons so we do have uh, excellent exhibitions uh, just to know mm-hmm. that what does islam means mm-hmm. uh, what is the real islam mm-hmm. uh, why we are different from other Muslims. Mm. Uh, what are the main differences between us and other muslims mm-hmm. so this is one of the major event where we have exhibitions we have uh, stalls we have very informative sessions where guests come can come mm-hmm. and with this uh, i would like to take this opportunity to as well to all my bangla brothers that I would like to encourage them mm-hmm. that they should bring uh, any non community member to this Jalsa Salana any day, any time mm-hmm. uh, during three days. Mm-hmm. Just bring him in, spend half an hour, one hour, any speech, let him s- listen to mm-hmm. the speech, and, and you will see that by the grace of Allah, uh, as Allah Ta'ala said, that it is Allah who changes the hearts. Mm-hmm. Our job is to bring them to a stage where they can really understand who we are mm-hmm. and and then pray mm-hmm. and let's leave rest to allah ta'ala hand and inshallah ta'ala we will see mm-hmm. that allah ta'ala will change their hearts so i encourage all my bangla brothers mm-hmm. that they should m- mm-hmm. make a target that they will bring 10 members 15 members mm-hmm. but those members who are really interested in religion they want to know about us mm they, they they really understand who we are right so this will give them opportunity to come closer to us mm-hmm. and they will give them opportunity to learn more about ahmadiyat mm-hmm. and uh, Hazrat Masih and Imam Mahdi al Islam, God entitled him as uh, Sultanul Kalam, right? Yes. So uh, in this exhibition, I think uh, we have uh, book exhibition as well, Quran exhibition. Uh, if you want to explain to yes, definitely audience, uh. there will be many exhibitions. When you say Sultanul Kalam, uh, it means that uh, by the grace of Allah, uh, if you read the life history of Promised Messiah Islam, sometime you really get surprised that how come he gets so much time that he has written so many books. So he has written 82 books mm-hmm. Uh, to defend Islam. And uh, there are many great scholars of that time who have admitted that he is the man who have defended Islam in real sense the way it's supposed to be. So we will be having Quran exhibition uh, by the grace of Allah. Jamaat uh, Ahmadiyya Alam, Alamgir uh, has a target of uh, uh translating Quran into 100 languages, mm-hmm. and I believe there are 65 that have already been done. So any language that you're looking for, you will find in ta'ala translation. And then at the same time, there will be exhibitions on khilafat as well. That's mm-hmm. another interesting topic nowadays mm-hmm. uh, that, you know, who will defend Islam? So mm-hmm. you have to have a leader. Mm-hmm. So by the grace of Allah, Jamaat Ahmadiyya has a successor. Uh, we have one leader who is Khalifatul Masih and uh, we listen to him and we obey to him that's another detail that can be discussed at a later part. Mm. But at this point, there will be several exhibitions that inshallah you'll be able to show to your guests. And uh, one of the uh, magazine, it's more than 100 years old, the Review of Religion. Yes. So there will be an exhibition of Review of Religion magazine as well, right? Yes, definitely there will be a stall uh, that will be presenting Review of Religions. Yeah. That's the magazine which was uh, started at the time of Promised Messiah right. Islam. Okay, another uh, question uh, our listener would like to know like uh, all three days, so you have food for health, what you have uh, for food for thought, like what they are going to learn from there. Uh, like all three days, and what are the uh, subjects, matters they're going to cover all three days? Well, that's that's a very interesting point. It's not something about learning. It's about rejuvenating uh, the people's idea of Islam. Uh, they are there to spark a new love of Allah Ta'ala. They are there to spark how to worship to Allah Ta'ala, how they can come close to Allah Ta'ala. Uh, Hazrat Masih said that, uh, you know, uh, everybody can uh, strive to come closer to Allah Ta'ala. Uh, uh, as Allah Ta'ala has promised that, mm-hmm. uh, you know, the angels used to descend, right? Mm-hmm. Even they, they get descended as of today. So it's just matter of that how you can come closer to Allah Ta'ala. So these three days will give you a very good opportunity mm-hmm. to come closer to Allah Ta'ala, to come, uh, how to understand, uh, you have to understand how to worship Allah Ta'ala mm-hmm. and that can bring you together another objective of Jalsa Salana was that you create a brotherhood. Mm-hmm. Uh, it's not a Pakistani community, it's not a Canadian community, mm-hmm. it's an international community. Mm-hmm. And our logo is love for all, hatred for none. Mm-hmm. So we would like to come to each other. So this could be an, another opportunity for members from uh, uh, other countries or other cultures that they come together like you know we have arab desk here uh, mm-hmm. just before us right. so by the grace of allah jamaat is expanding all over the place mm-hmm. so this will give us chance to know each other and that basically uh, uh, give us a, a very nice uh, when we see other communities we see yes this is the community who is going to take over so there is no uh, uh, such thing that we are Pakistanis, we are Bengali, we are Africans we are Ahmadis, we are Ahmadi Muslims. So that's what basically Muslim Brotherhood. yes, so that's a, a brotherhood that's going mm-hmm. to create in three days. So, uh, so very specifically, if you can tell us like uh, any speech title, like what are the subjects, any. Uh, uh, we definitely we will be listening many speeches during this uh, three days. Uh, we will be talking about social problems that we are facing in this country. Mm-hmm. When you are living in this country, uh, there are very social problems that we are facing now every day. Mm-hmm. So we'll, there will be many speeches uh, that we'll be listening to. We'll be sp- listening speeches on. Uh, that if you if you come closer to allah ta'ala if you pray properly that will definitely uh, restrain one from um, many other evils mm-hmm. so this could be one topic then living a simple life uh, we are living in this materialistic society uh, there are so many challenges for mm-hmm. us for our families for our kids mm-hmm. so there will be speeches uh, how to live simple in this materialistic society mm-hmm. there will be faith inspiring incidents that will be uh, uh, mentioned in different speeches during these 3 days uh, I can keep on. I can, if you like, I can. Yeah, it's better to. We need to uh, publicize these uh, subjects. Yes. So we can attract our audience. Yeah, definitely. I mean, the the program is available. Uh, you can get it from the Bleak department. And as for the audience who are non-Ahmadi, they are also listening. Yes. So yeah. if you can tell them. Uh, whatever you have at this moment. Yeah, so we have, as I said, living on a simple life. Then, what is the experience? uh, faith inspiring incidents of a, a, new convert to mm-hmm. like how he got convert, what what does he m- make him to convert to Ahmadiyyat? what bring him to closer to Islam. Mm-hmm. Then there are uh, propagation of Islam and Ahmadiyyat. that you know how we can uh, increase in different mm-hmm. countries. Uh, at this point, I have these few topics. It's okay. It's all about peacemaking in the individual levels, family level, and society, social, social level, and country level, and international level. Well, so the whole purpose of uh, mm-hmm. uh, coming of promised Messiah islam was to uh, show us the real meanings of Islam, which mm-hmm. is peace. Mm-hmm. And uh, we have, and he, he was saying that I came to help the humanity. Mm-hmm. So that's the whole purpose of us. Uh, we are not here to conquer countries. We are not here to uh, make big wars. We hmm. have no no. Mm-hmm. We have nothing that we can do. Mm-hmm. So basically, our job is to show the true face of Islam to the world. Mm-hmm. So that's what one of the main uh, theme of this Jalsa as well. That guests can come and they can see why we are different from others. Hmm. So this is something that we can present to our hmm. guests on three days Jalsa Salana. So, dear listener, uh, you understand uh, why we are going to organize uh, this wonderful event on 6th, 7th, and 8th of July. The whole purpose is to thrive yourself spiritually. You can refresh spiritually, and you can learn and you can make peace in your personal level, your family, and and in the extension of the world as well. So the world is so unrest nowadays, and all the um, all the method is failed all over the world to make peace in this world. So only one method left, that is God-given method, and He sent His promised Messiah, and we are working hard voluntarily to make you understand how we can make peace without any arms and ammunition, but prayer and right teachings of Islam. under the leadership of our fifth Khalifa Hazrat Mirza Masroor Ahmad Adallahu Ta'ala bin Asril Aziz. Mr. Rajan Mia, thank you very, very much for being with us. So Thank you. we'll talk to you in the upcoming weeks as well. Thank you very much for giving me opportunity. Thank you. Appreciate your thought. Assalamu alaikum. Jazakumullah. Walaikum assalam rahmatullah. প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা এতক্ষণ ইন্টারভিউটি শুনলেন আহ, আমরা জলসা সারানোর পুরো প্রোগ্রামটি আমাদের website W W dot voice of Islam Bangla dot com এই এখানে আপলোড করে দিব এখন রুহা রুখা রুহানি খাজাইন থেকে জনাব শামসুদ্দিন আহমদ সাহেব পড়ে শোনাচ্ছেন থ্যাংক ইউ জনাব ইসলাম সাহেব প্রিয় শ্রোতা ভাই বোনের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু হজরত মুসলিম মাহমুদ রাজিয়াল আনু বলেন কোনো দেশের রাষ্ট্রপতি খেলাফতের দাবি করিলে অন্যান্য রাষ্ট্রের বিরোধিতার ফলে খেলাফতের আন্দোলন উক্ত রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকিয়া যাইবে কিন্তু আমদিয়া জামাতের বিরোধিতা হওয়া সত্ত্বেও আন্দোলন কোনো দেশেই সীমাবদ্ধ থাকিবে না প্রত্যেক দেশেই উহা পুষিবে উহা প্রসার লাভ করিবে এবং শিখর গাড়িয়া বসিবে এমনকি যেসব দেশে ইসলামী রাষ্ট্র নাই সেখানেও উহা সাফল্য লাভ করিবে কারণ কোনো রাষ্ট্রীয় বাধা না থাকার ফলে প্রথম প্রথম কোনো রাষ্ট্র ইয়ার বিরোধিতা করিবে না আমদিয়াতের ইতিহাস একতার সাক্ষ্য আমদিয়াতের উদ্দেশ্য মুসলমানদের মধ্যে একতা প্রতিষ্ঠিত করা প্রভুত্ব লাভ করা ইয়ার উদ্দেশ্য নয় ইংরেজগণ নিজেদের সাম্রাজ্যে সময়ে সময়ে আমাদিগকে বিড়ম্বনা দিয়াছে সত্য কিন্তু যেহেতু ইয়া নিছক ধর্মীয় আন্দোলন সেই জন্য ব্রিটিশ কর্তৃপক্ষ কখনো সরকারিভাবে ইয়াকে বাধা দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন নাই মোল্লাদিগের চাপে আফগান সরকার সময়ে সময়ে আমোদিদের উপর অত্যাচার করিয়াছে সত্য কিন্তু আফগান বাদশাহগণ ব্যক্তিগত সাক্ষাৎকারে ইয়ার জন্য দুঃখ প্রকাশ করিয়াছেন এবং অনুতাপও করিয়াছেন অনুরূপভাবে অন্যান্য মুসলিম রাষ্ট্রের জনসাধারণ ওলেমা এবং উহাদের বয়ে বিতইয়া সরকারপক্ষ কোনো কোনো সময় বাধা সৃষ্টি করিয়াছে কিন্তু কোনো সরকার এই চিন্তা করে নাই যে এই আন্দোলন তাহাদের রাষ্ট্রীয় ক্ষমতাকে উৎখাত করিবার জন্য চেষ্টিত হয়েছে তাহাদের এরূপ চিন্তা না করাই ঠিক ছিল রাজনীতি করা আমোদীদের উদ্দেশ্য নয় আমোদিয়াত প্রতিষ্ঠার একমাত্র উদ্দেশ্য মুসলমানদের ধর্মীয় অবস্থার সংস্কার করা এবং তাহাদিগকে এক সূত্রে বাঁধিয়ে দেওয়া যেন তাহারা সম্মিলিতভাবে ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে নৈতিক ও আধ্যাত্মিক অস্ত্রের দ্বারা মোকাবেলা করিতে পারে এই উদ্দেশ্য লইয়েই আহমদি প্রচারকগণ আমেরিকা যায় এশিয়াবাসীদের বিরুদ্ধে সে দেশে যতখানি বিরুদ্ধে দেওয়া রইয়াছে উহার অতিরিক্ত কিন্তু আমেরিকাবাসীরা আহমদী প্রচারকদের বিরুদ্ধে করে নাই ধর্মীয় আন্দোলনের প্রশ্নে তারা মোটেই কোনো বিরোধিতা করে নাই ইন্দোনেশিয়ায় ডাচ সরকারও এই নীতি গ্রহণ করিয়াছিল যখন তাহারা দেখিল যে রাজনীতির ব্যাপারে আমোদিরা নাক গলায় না তখন তারা আমোদিদের সম্বন্ধে গোপনে সংবাদ লইতে থাকে এবং তাহাদিওকে অবহেলার চোখে দেখিতে থাকে কিন্তু সরকারিভাবে তাদের বিরোধিতা করার কোনো প্রয়োজন অনুভব করেন নাই তাদের দিক দিয়ে এই ব্যবহার ন্যায্য ছিল আমরা তাদের রাষ্ট্রীয় কাজে প্রত্যক্ষভাবে দখল না দেওয়ায় তারা সরকারিভাবে আমাদের বৃদ্ধাচরণ করেন নাই ধন্যবাদ জনাব শামসুদ্দিন সাহেব প্রিয় শ্রোতা বন্ধুরা আমরা এখন আপনাদের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব পাকিস্তান ও বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আহমদিয়া আহমদিয়াতের যে বিরুদ্ধচারণ হচ্ছে এর পটভূমি নিয়ে আলোচনা করছেন জনাব সালে আহমেদ সাহেব আমাদের প্রাণপ্রিয় ইমাম হজরত খলিফতুল মাসি আল খামেস আমি আপনাদেরকে যেহেতু আমাদের একটু যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে সো আমি আমরা একটু অন্যভাবে আপনার প্রশ্নটার উত্তর দিতে চেষ্টা করতেছি পাকিস্তানে তৎকালীন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো মোল্লা সম্প্রদায়কে নিজ দলে ভেরানো ও তার হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার উদ্দেশ্যে উনিশশো সনে নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে আহমদিদিকে অমুসলিম সংখ্যালঘু সম্প্রদায় বলে ঘোষণা করেন এতে তারা তাদের উদ্দেশ্য কতখানি চরিতার্থ হয়েছিল এর বিশ্লেষণের ভার আপনাদের কাছে ছেড়ে দিলাম অতপর উনিশশো সনে জুলফিকার আলী ভুট্টোকে উৎখাত করে জেনারেল জিয়াউল হক ক্ষমতায় আসীন হন ও তৎপর তিনিও তার আসীন হন ও ভুট্টোকে উৎখাত করেন তিনিও তার রাজনৈতিক অভিসন্ধি পূরণের জন্য জনগণের মনকে বাস্তব সমস্যাবলী হতে ফিরিয়ে দিয়ে ছলে বলে কৌশলে ক্ষমতায় থাকার উদ্দেশ্যে ইসলামের জিকির তোলেন পাকিস্তানকে ইসলামীকরণে মেতে ওঠেন এবং হীনপন্থায় ধর্মকে ব্যবহার করেন জুলফিকার আলী ভুট্টো সাহেবের যে পার্লামেন্ট আহমদিদিগকে অমুসলিম সংখ্যালঘু সম্প্রদায় বলে ঘোষণা করেছিল উক্ত পার্লামেন্ট সম্বন্ধে জেনারেল জিয়াউল হকের সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করেন তাতে ঘোষণা করা হয় যে এই পার্লামেন্টের সদস্যদিগকে মুসলমান বলা তো দূরের কথা তাদের মধ্যে একজনও সত্য ও মার্জিত মানুষ বলে সাধারণভাবে অভিহিত হওয়ার যোগ্যতাও রাখে না উক্ত শ্বেতপত্রে প্রত্যেক পার্লামেন্ট সদস্যদের নাম পৃথকভাবে উল্লেখপূর্বক তাদের অপকীর্তির বিশদ বিবরণ দেওয়া হয়েছে কিন্তু যুগপৎ জিয়াউল হক সাহেব এই অদ্ভুত যুক্তিও দাঁড় করিয়েছিলেন যে যেহেতু ভুট্টো সরকার পার্লামেন্টে আহমদী সম্প্রদায়কে অমুসলমান ঘোষণা করেছেন তাই ওই ঘোষণাকে বাস্তবে কার্যকর করা আমাদের কর্তব্য অতএব তিনি পাকিস্তানি মোল্লাদের উস্কানি পেয়ে নিজের রাজনৈতিক হীন স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে আইন মান্যকারী শান্তিপ্রিয় ধর্মীয় ও রুহানি আহমদিয়া জামাতের নিরাপরাধ নাগরিকদের বিরুদ্ধে তার মোক্ষম অস্ত্র প্রয়োগ করেন এবং তাদের নিজ দিগকে মুসলমান হিসাবে পরিচয় দিবার মৌলিক অধিকার হরণ করেন ছাব্বিশে এপ্রিল উনিশশো সনে একটি অধ্যাদেশ জারি করেন এই অধ্যাদেশটির নামকরণ করা হয় কাদিয়ানিদের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপ নিষিদ্ধকরণ অধ্যাদেশ এই অধ্যাদেশগুলোর ধারাগুলো এতই অবিশ্বাস্য যে ও হাস্যসম্পদ যে এর অংশবিশেষ উদ্ধৃত করলেই তা স্পষ্ট হয়ে উঠবে কোনো মন্তব্যের প্রয়োজন হবে না অধ্যাদেশটি কয়েকটি ধারা নিয়ে উদ্ধৃত করা হলো একজন আহমদি যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিজেকে মুসলিম বলে বা মুসলিম হওয়ার ভান করে বা নিজের ধর্মবিশ্বাসকে ইসলাম নামে অভিহিত করে বা ইঙ্গিতে ইশিরা ইশারায় ইসলাম বলে কিংবা তার বিশ্বাসকে প্রচার করে ও প্রসারতা দান করে অথবা কাকেও তার বিশ্বাস গ্রহণের জন্য মৌলিকভাবে বা লিখিতভাবে কিংবা আকারে ইঙ্গিতে বা চিহ্নাবলীর মাধ্যমে আহ্বান করে তাহলে তাকে তিন বছরের জেল ও তৎসঙ্গে জরিমানা করা যাবে আহমদিয়া মুসলিমগণ ইসলামের মৌলিক স্তম্ভ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসরুল্লাহ পাঠ করে এবং এতে পূর্ণ বিশ্বাস রাখে তারা পূর্ণভাবে হৃদয় দিয়ে ইসলামের বিশ্বাস রাখে কিন্তু ছাব্বিশে এপ্রিলের অধ্যাদেশ তাদেরকে বাধ্য করছে তাদের বিবেকের ও বিশ্বাসের বিরুদ্ধে এই মিথ্যা কথা বলতে যে তারা মুসলমান নয় এই কারণে তাদের ভোটাধিকার প্রয়োগ করাও অসম্ভব হয়ে গেছে এই অধ্যাদেশ অনুযায়ী একজন আহমদি যদি নিজেকে মুসলিম বলে তাহলে তার তিন বছরের জেল হবে এবং সাথে সাথে জরিমানাও হবে পাকিস্তানের আহমদি মুসলমানরা জামাতে নামাজ পড়ার জন্য চিরাচরিত যে আজান প্রচারিত আছে তা উচ্চারণ করতে পারবে না আজান দেওয়া তাদের জন্য নিষিদ্ধ আজান দিলে তিন বছরের জেল ও জরিমানা হবে অধ্যাদেশ অনুযায়ী তাদের উপাসনালয়কে মসজিদ বলতে পারবে না মসজিদ বললেই উপরোক্ত জেল জরিমানা হবে তদুপরি আহমদিগণের প্রেস ধর্মীয় পুস্তক ও প্রকাশনাবলী সরকার বাজেয়াপ্ত বলে ঘোষণা করেছে পাকিস্তানের সাধারণ সিভিল কোর্ট ছাড়াও মিলিটারি কোর্ট রয়েছে এগুলো যেন যথেষ্ট নয় সামরিক সরকার জনগণের সহানুভূতি লাভের উদ্দেশ্যে এর উপর আবার শরীয়তি কোর্ট স্থাপন করেছে জিয়াউল হক সরকার উপরোক্ত অধ্যাদেশ জারি করেই ক্ষান্ত হননি তিনি আহমদী বিরোধী অধ্যাদেশটির উপর বৈধতার রং চালানোর জন্য উক্ত শরীয়তি কোর্টকে দিয়ে রায় বানিয়ে নিয়েছেন মজার ব্যাপার হচ্ছে যে এই কোর্টের প্রসিকিউটর সাক্ষী ও বিচারক একই এই অধ্যাদেশ অধ্যাদেশটি জারি হওয়ার পর থেকে এ যাবৎ পাকিস্তানে বহু আহমদি মুসলমানকে আসসালামু আলাইকুম বলার অপরাধে দণ্ড দেওয়া হয়েছে আজান দেওয়ার মিথ্যা নালিশের উপর ভিত্তি করে শাস্তি দেওয়া হয়েছে তাদের অনেকের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে অনেকের ধন সম্পদ লুট করা হয়েছে তাদের মসজিদে খচিত কলেমা জবর দস্তি মুছে ফেলা হয়েছে বক্ষে কলেমার ব্যাজ ধারণ করার জন্য শত শত আহমদিকে জেলে আবদ্ধ করা হয়েছে বেশ কিছু আহমদিকে এ যাবৎ হত্যা করা হয়েছে এক নয় দুই নয় বিভিন্ন ধরনের শত শত নির্যাতনের ঘটনা ঘটছে এইসবই হচ্ছে পবিত্র ইসলামের নামে বর্তমান সরকারের প্রত্যক্ষ ছত্রছায় আহমদীবির বিরোধী এ সকল কার্যকলাপ আজও অব্যাহত গতিতে চলছে মোল্লার দল লুটপাট অগ্নিসংযোগ ও কাটাকাটি মারামারির কাজে উৎসাহ জুগিয়ে চলছে আহমদিদিগকে পাকিস্তানে মেলার মানুষ বানানো হয়েছে কারণ যার মনেই একটু রোষ বা প্রতিহিংসা জাগ্রত হলো সে পুলিশের কাছে গিয়ে বললেই হলো যে অমুক আহমদি নিজেকে মুসলিম বলেছে বা অমুক আহমদি নিজের উপাসনালয়কে মসজিদ বলেছে অমুক আহমদি আমাকে আসসালামু আলাইকুম বলেছে ইত্যাদি বাস আর যায় কোথায় সাথে সাথে গ্রেপ্তার ও মোকদ্দমা পাকিস্তানের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে যে বর্তমানে দেশটি মোল্লাতন্ত্রের আওতায় চলে গেছে উল্লেখ করা যেতে পারে যে পাকিস্তানের শাসক জিয়াহলক এক মোল্লার পুত্র ছিলেন মোল্লাতন্ত্র ও অসহিষ্ণুতা আজ একই পর্যায়ে পৌঁছে গেছে তাই পাকিস্তানের বর্তমান শাসক বা অতীতের শাসকগণ আহমদি মুসলিমদের বিরুদ্ধে বিষাদাগার করেই চলেছেন মোল্লাদেরকে আহমদিদের বিরুদ্ধে অহরহ উস্কানি দিচ্ছেন এবং তাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়ে যাচ্ছেন কিন্তু মোল্লা সম্প্রদায় ও তাদের দোসরদের দ্বারা আহমদিগণের উপর এত জুলুম নির্যাতন হওয়া সত্ত্বেও একথা বিনাদিধায় বলা যায় যে পাকিস্তানের বৃহত্তর জনগোষ্ঠী শিক্ষিত সমাজ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ জিয়াউল হক সাহেবের আহমদি বিরোধী এই অধ্যাদেশ ও তাদের উপর যে অমানবিক জুলুম নির্যাতন চলছে তা সমর্থন করেন না কোনো দেশের বিবেকজ্ঞানরাই তা করতে পারেন না আমরা ধারাবাহিকভাবে আগামী অনুষ্ঠানগুলোতেও আমরা এগুলো নিয়ে আলোচনা করব জনাব সাফসুদ্দিন সাহেব আপনি শ্রোতাদের উদ্দেশ্যে রুহানি খাজান থেকে আরেকটি শোনান প্রিয় শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম জনৈক ইংরেজ লেফটেন্যান্ট নিজ জীবন উৎসর্গ করিয়া মোবাল্লেক হিসাবে ইংল্যান্ডে কাজ করিতেছেন তিনি নিয়মিত নমাজ পড়েন এবং মদ স্পর্শ করেন না নিজ শ্রমে অর্জিত পয়সা দ্বারা তিনি প্রচারপত্র ছাপিয়া বিলি করেন ও সভা সমিতি করিয়া থাকেন তাকে আমরা যে ভাতা দিয়া থাকি ইংল্যান্ডের বহু দিন মজুরও তদপেক্ষা অধিক পয়সা রোজগার করিয়া থাকে অনুরূপভাবে জনেক জনৈক জার্মান সামরিক অফিসারও নিজ জীবন ওয়াকফ করিয়াছেন বহু চেষ্টার পর তিনি জার্মানি হইতে বাইরে আসিতে সমর্থ হইয়াছেন তার সুইজারল্যান্ডে পুজিবার সংবাদ পাওয়া গিয়াছে এবং তথায় তিনি বিশার অপেক্ষায় আছেন তিনি ইসলামের সেবা করিবার অপরিসীম উদ্যম অন্তরে পোষণ করেন এবং এই জন্য তিনি পাকিস্তানে আসিতেছেন এখানে আসিয়া ইসলামের পূর্ণ শিক্ষা লাভ করিয়া তিনি বিভিন্ন দেশে ইসলাম প্রচারে আত্মনিয়োগ করিবেন জার্মান জার্মানবাসী অপর একজন যুবক লেখক এবং তাহার বিদেশী স্ত্রীও নিজেদের জীবন উৎসর্গ করতে মনস্থ করিয়াছেন খুব সম্ভব তারা অতি সত্তরই এই বিষয়ে মীমাংসা করিয়া ইসলামী শিক্ষালাভের উদ্দেশ্যে পাকিস্তানে আসিবেন হল্যান্ডের একজন যুবক ইসলামের সেবার জন্য নিজ জীবন উৎসর্গ করতে মনস্থ করিয়াছেন এবং তিনি সম্ভবত শীঘ্রই কোনো এক দেশে প্রচারের কাজ লাগিয়া যাইবেন ধন্যবাদ জনাব শামসুদ্দিন সাহেব আমরা এখন আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি মানব জীবনের উদ্দেশ্যসমূহ অর্জনের উপায় সুরা ফাতেহাতে বর্ণিত আছে সালাম সাহেব এ ব্যাপারে প্রশ্নের উত্তর দিচ্ছেন ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য পাকিস্তান বাংলাদেশ এবং বিভিন্ন দেশে আহমদিয়া মুসলিম জামাতের বিরোধিতা হয় সরি আমরা অ্যাকচুয়ালি ঠিক মতো উত্তরটা উপস্থাপন করতে পারছি না এই মুহূর্তে পরবর্তীতে আমরা এই এই উত্তরটি দিব আপনাদেরকে জনাব সালাম সাহেবের অন্য পূর্বের প্রশ্নের উত্তর যে অংশটি দিয়েছেন সেটাও আমরা প্রচার করছি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য পাকিস্তান বাংলাদেশ এবং বিভিন্ন দেশে আহমদিয়া মুসলিম জামাতের বিরোধিতা হয় অনেক আহমদিদের বাড়িঘর লুটপাট করা হয় আগুন লাগানো হয় মসজিদের উপর আক্রমণ করা হয় আহমদিদেরকে শহীদ করা হয় অনেকের মতে এই সকল বিষয়গুলি যেন আহমদিয়াতের সত্য হওয়ার সম্পর্কে সন্দেহের সৃষ্টি করে যে সকল ভাইদের হৃদয়ে এই প্রশ্নটি জাগে এবং এই প্রশ্নটি এই বিষয়টি মনে হয় যে এতে কোনো সন্দেহের কিছু রয়েছে তাদেরকে বলবো ভাই দয়া করে ধর্মীয় ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন একটু পাঠ করে দেখুন যখনই এ পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে কেউ এসছে এবং আল্লাহর মনোনীত ধর্মকে কেউ মেনেছে তাদের সর্বদাই বিরোধিতা হয়ে এসছে পাকিস্তানে বিভিন্ন সময়ে আহমদিয়া জামাতের উপরে সরকারিভাবে নির্যাতন চালানো হয় আহমদিদেরকে রাজনৈতিক ফায়দার জন্য অমুসলিম ঘোষণা করা হয় এবং বিভিন্ন আইনগতভাবে অ্যামেন্ডমেন্টসও করা হয় বিভিন্ন ধারা যুক্ত করা হয় এবং এ দ্বারা ধর্মীয় স্বাধীনতার উপর পূর্ণাঙ্গীনভাবে সরকার হস্তক্ষেপ করে এ বিষয়ে একটু চিন্তা করে দেখুন ধর্ম যার যার রাষ্ট্র যদি কাউকে বলে তুমি খ্রিস্টান তবে কি সে খ্রিস্টান হয়ে যাবে আজকে যদি ভারত সরকার এই ঘোষণা দেয় যে ভারতে কেউ নিজেকে মুসলমান বলতে পারবে না বরং সবাই হিন্দু তো এই কথাটি কি চলবে ঠিক তদ্রূপভাবে পাকিস্তানেও এবং পাকিস্তানের সরকার এই ঘোষণা দিয়েছে যে আহমদিরা অমুসলিম কিন্তু আহমদিরা নিজেদেরকে মুসলমান বলে এখন সরকারের এই বলাতে কি আহমদিরা অমুসলিম হয়ে গেল কখনোই না পাকিস্তান ভারত এবং পৃথিবীর বিভিন্ন দেশে আহমদিদের উপর নির্যাতন চলেছে চলছে বিরোধিতা হচ্ছে কারণ কি কারণ হলো এই যে হজরত মোহাম্মদ আরবি সাল্লাহ আলী ওসাল্লাম নিজে যে বিষয়টি আমাদের সামনে স্পষ্ট করে গেছেন যে রসুলে করিম সাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন ত্রিমিজি কিতাবুল ইমানে হাদিসটি আছে যে ওয়াইন্না বনি ইসরাইলা তফাররকত আলা ইসনায়তাইনে ওয়া সাবিনা মিল্লাতান যে বনি ইসরাইল বাহাত্তর ফিরকায় বিভক্ত হয়েছিল ওয়াতাফতারেকো উম্মতি আলা সালাসেউ ওয়া সাবিনা মিল্লাতান আর আমার উম্মত তেহাত্তর ফিরকায় বিভক্ত হবে বিভক্ত আমার উম্মত তেহাত্তর ফিরকায় বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার এরা সবাই নামে যাবে ইল্লা মিল্লাতন ওয়াহেদা এক ফিরকা ব্যতিরেকে সো আবার জিজ্ঞাসা করলেন কালু মান ইয়া ইয়া রসুল আল্লাহ এ আল্লাহ রসুল এই ফিরকাটি কে এরা কারা কলা মা আনা আলাই হে ওয়া সাবি আমি এবং আমার সাহাবাগন যে পথে আছে সেই পথে সেই ফিরকা থাকবে এখন দেখুন যে রসুলে করিম সাল্লাহ আলী ওসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে এক ফিরকার মোকাবেলায় বাহাত্তর ফিরকা হবে আজ পৃথিবীতে তাকিয়ে দেখেন তো মুসলমানদের যতগুলি ফিরকা রয়েছে এই সমস্ত ফিরকাগুলি মিলে কাকে সম্মিলিতভাবে অমুসলিম আখ্যা দিচ্ছে উনিশশো সনের পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে জাতীয় পরিষদে যেখানে আহমদীদেরকে রাজনৈতিক রাজনৈতিক লাভের জন্য ফায়দার জন্য যেখানে অমুসলিম ঘোষণা করা হয়েছিল পরবর্তী দিন পত্র পত্রিকায় হেডিং ছাপানো হয় যে উম্মতে মোহাম্মদিয়ার বাহাত্তর ফিরকা সম্মিলিতভাবে আহমদীদেরকে অমুসলিম ঘোষণা করেছে এখন এ কথাটি প্রত্যেক মুসলমানের জন্য খুব সহজ বোঝায় যে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ বাহাত্তর দলকে একদিকে রেখেছিলেন আর এক দলকে একদিকে রেখেছিলেন এবং সেই এক দলকে বলেছেন যে তাদের অবস্থা কেমন হবে বলেছেন আমি এবং আমার সাহাবাগন যে পথে আছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী উপর চরম নির্যাতন হয়েছে সাহাবাদের উপর চরম নির্যাতন হয়েছে সাহাবাদের জিনিসপত্র লুটে নেওয়া হয়েছে সাহাবাদেরকে শহীদ করা হয়েছে মারধর করা হয়েছে আজ উম্মতে মোহাম্মদের মধ্যে একমাত্র জামাতে আহমদিয়ায় সেই ফিরকা বা সেই দল যে সেই সঠিক ইসলামের দল যাদের উপর সেই সকল নির্যাতন করা হচ্ছে সেই সকল অবস্থার এবং পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে যা হজরত মোহাম্মদ মুস্তফা ইসলামের যুগে তার প্রতি এবং তার সাহাবাতের জন্য সৃষ্টি করা হয়েছিল সুতরাং এই বিরোধিতা সেই সমস্ত মুসলমানদের জন্য যারা একটু কোরআন কম বুঝেন হাদিস কম বুঝেন যারা মুক্তমনা যারা আল্লাহ আল্লাহ রসুলকে মানেন আল্লাহকে ভয় করেন প্রিয় শ্রোতা বন্ধুরা সময়ের কারণে আমরা পুরো উত্তরটি এখন চালাতে পারছি না বাট আমাদের ওয়েবসাইট এবং আমাদের twenty four hours W W W dot voice of Islam Bangla dot com এখানে এটি আমরা আপলোড করে দেব আপনারা শুনতে পাবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরকাত الشيطان الرجيم